আনাস ইবনে মালিক রাজিউল্লাহ আনহু হতে বর্ণিত যে একদা মোয়াজ রাজিউল্লাহ আনহু নবী সাল্লাহ আলাইসাল্লামের পিছনে স্তরিতে ছিলেন তখন তিনি তাকে ডাকলেন হে মুয়াজ ইবনু জাবাল মুয়াজ রাজিউল্লাহ আনহু বললেন হে আল্লাহ রসুল আমি আপনার সাবেক সহযোগিতা ও খিদমাতে হাজির আছি তিনি ডাকলেন মুয়াজ মুয়াজ রাজিউল্লাহ আনহু উত্তর দিলেন আমি হাজির হে আল্লাহ রসুল এবং প্রস্তুত তিনি আবার ডাকলেন মুয়াজ তিনি উত্তর দিলেন আমি হাজির এবং প্রস্তুত এরূপ তিনি তিনবার করলেন অতঃপর বললেন যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাহু আলিয়াল্লাম আল্লাহর রাসুল তার জন্য আল্লাহ তালা জাহান্নাম হারাম করে দিবেন মুয়াজ ওয়াজিরতালা আনহু বললেন হে আল্লাহ রসুল আমি কি মানুষকে এ খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে তিনি বললেন তাহলে তারা এর উপরই ভরসা করবে মুয়াজ রাজিল্লাহ আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুণা না হয়